সাহুল রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম খায়বার যুদ্ধের দিন বলেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ তালা বিজয় দিবেন সে আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসে আর আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ সাল্লামও তাকে ভালোবাসেন লোকেরা সারা রাত কাটিয়ে দেয় যে কাকে পতাকা দেয়া হয় আর পরদিন সকালে প্রত্যেকেই সেটা পাবার আকাঙ্ক্ষা পোষণ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আলী কোথায় বলা হলো তার চোখে অসুখ তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার চোখে আপন মুখে লালা লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন তাতে তিনি আরোগ্য লাভ করলেন যেন তার চোখে কোনো অসুবিধাই ছিল না অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার হাতে পতাকা দিলেন আলী আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করলেন আমি তাদের সঙ্গে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ তারা আমাদের মতো হয়ে যায় তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে তাদের আঙিনায় অবতরণ করো অতপর তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো এবং ইসলাম গ্রহণ করার পর তাদের জন্য যা আবশ্যকীয় তা তাদেরকে জানিয়ে দাও আল্লাহর শপথ আল্লাহ তালা যদি তোমার মাধ্যমে কোনো ব্যক্তিকে হৃদায়ত দান করেন তবে তা তোমার জন্য রক্তিম বর্ণের উট পাওয়ার চেয়ে উত্তম